บุ๊กทูห้า পাঁচ পাঁচ ประเทศและภาษา বিভিন্ন দেশ এবং ভাষা বিভিন্ন দেশ এবং ভাষা จอห์นมาจากลอนดอน জন লন্ডন থেকে এসেছে জন লন্ডন থেকে এসেছে ลอนดอนอยู่ในประเทศอังกฤษ লন্ডন গ্রেট ব্রিটেনে অবস্থিত লন্ডন গ্রেট ব্রিটেনে অবস্থিত เขาพูดภาษาอังกฤษ সে ইংরেজিতে কথা বলে সে ইংরেজিতে কথা বলে มาเรียมาจากแมดริด মারিয়া মাদ্রিদ থেকে এসেছে মারিয়া মাদ্রিদ থেকে এসেছে แมดริดอยู่ในประเทศสเปน মাদ্রিদ স্পেনে অবস্থিত মাদ্রিদ স্পেনে অবস্থিত เธอพูดภาษาสเปน ও স্প্যানিশ ভাষা বলে ও স্প্যানিশ ভাষা বলে ปีเตอร์และมาธามาจากเบอร์ลิน পিটার এবং মার্থা বার্লিন থেকে এসেছে পিটার এবং মার্থা বার্লিন থেকে এসেছে เบอร์ลินอยู่ในประเทศเยอรมัน বার্লিন জার্মানিতে অবস্থিত বার্লিন জার্মানিতে অবস্থিত คุณทั้งสองพูดภาษาเยอรมันใช่ไหม তোমরা দুজনেই কি জার্মান বলো তোমরা দুজনেই কি জার্মান বলো ลอนดอนเป็นเมืองหลวง লন্ডন একটি রাজধানী লন্ডন একটি রাজধানী แมดริดและเบอร์ลินก็เป็นเมืองหลวง মাদ্রিদ এবং বার্লিনও রাজধানী মাদ্রিদ এবং বার্লিনও রাজধানী เมืองหลวงใหญ่และเสียงดัง রাজধানীগুলো বড় এবং কোলাহলপূর্ণ হয় রাজধানীগুলো বড় এবং